সত্যের পথে সাম্যের পথে মুক্তির পথে আহ্বান দীপ্ত শপথে এসো কোরআনের পথে একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান সত্যের পথে সাম্যের পথে মুক্তির পথে আহ্বান দীপ্ত শপথে এসো কোরআনের পথে একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান সত্যের পথে সাম্যের পথে মুক্তির পথে আহ্বান দীপ্ত শপথে এসো কোরআনের পথে একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান যত হোক বাদাবাদি দাও যত যুক্তি কোরআনের পথ ছাড়া নাই কোনো মুক্তি যত হোক বাদাবাদি দাও যত যুক্তি কোরআনের পথ ছাড়া নাই কোনো মুক্তি যত হোক বাদাবাদি দাও যত যুক্তি কোরআনের পথ ছাড়া নাই কোনো মুক্তি কোরআনের পথে পথাকা কোরআনের মাঝে আছে মুক্তি নিশান আহ্বান আহ্বান আহ্বান একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান সত্যের পথে সাম্যের পথে মুক্তির পথে আহ্বান দীপ্ত শপথে এসো কোরআনের পথে একসাথে হইয়া গুয়ান একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান কান পাতি যেই দিকে কান্না কান্না মজলুম কাঁদছে আর না আর না কান পাতি যেই দিকে কান্না কান্না মজলুম কাঁদছে আর না আর না কান পাতি যেই দিকে কান্না কান্না মজলুম কাঁদছে আর না কাঁদছে ফুরাত নদী কাঁদছে ঝিলাম নদী ডাকছে দুহাত তুলে আয়না আয়না আয়না খোদার সোনা আয়না আয়না নয় আর ক্রন্দন আর নয় বন্ধন এসো কোরআনের করি অভিযান আহ্বান আহ্বান আহ্বান একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান সত্যের পথে সাম্যের পথে মুক্তির পথে আহ্বান দীপ্ত শপথে এসো কোরআনের পথে একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান আমাদের আলোর পানি আমরা গাহি গান প্রভুর শানে আমাদের আহ্বান আলোর পানে আমরা গাহি গান প্রভুর শানে আমাদের আহ্বান আলোর পানে আমরা গাহি গান প্রভুর শানে আমরা প্রভুর প্রভু আহ্বান আহ্বান আহ্বান একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান সত্যের পথে সামনের পথে মুক্তির পথে আহ্বান দীপ্ত শপথে এসো কোরআনের পথে একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান সত্যের পথে সাম্যের পথে মুক্তির পথে আহ্বান দীপ্ত শপথে এসো কোরআনের পথে একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান ও একসাথে হইয়া গুয়ান